بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا ويزيد ما شاء الله رواه مسلم আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজরতীয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আজকের হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে সলাতুদ্দোহা সম্পর্কে সলাতুদ্দোহা মানে আমাদের দেশে এই নামাজ প্রসিদ্ধ কি নামে চাষতের নামাজ দোহা মানে হচ্ছে চাষ ফার্সি ভাষায় দোহা মানে ফার্সি ভাষায় হচ্ছে চাষ এটা বিশেষ দিনের সময়ের নাম যেটাকে আরবিতে দোহা বলা হয় ফার্সিতে চাষ বলা হয় বাংলাতে পূর্বাহ্ন বলা হয় হ্যাঁ হ্যাঁ পূর্বাহ্ন বলা হয় যেটাকে যেটা দুপুর আর সকাল সূর্য ওঠার মাঝামাঝি সময় যতক্ষণ পর্যন্ত দুপুর না হয়েছে মাথার উপর বেলা না এসছে এই সময়টাকে দোহা চাষের সময় বা পূর্বাহ্ন বলা হয় সলাতুজোহা এই সময়টাই নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম থেকে প্রমাণিত নামাজ রয়েছে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যা বাহ্যিক পরস্পর বিরোধী এই সবগুলি হাদিস পড়ে শুনে সবগুলি সমন্বয় আপনার কি করণীয় আপনি কি করবেন এই বিষয়টা ইনশা আল্লাহ তারা উল্লেখ করব এই নামাজটি ফরজ নামাজের পরে তাহাজুদ সবচেয়ে উত্তম নামাজ রাতের নামাজ আর তাহাজুদ যারা না পড়তে পারবে তাদের জন্য উত্তম নামাজ এটি কি বুঝলেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ যারা তাহাজুদ আদায় করতে পারবে কায়েম করতে পারবে আর যারা তাহাজুদ পড়তে পারছেন না যে কোনো কারণে স্বাস্থ্যগত কারণ হোক কাজ ডিউটি বা ঘুম ভারী শরীর দুর্বল বিভিন্ন কারণ হইতে পারে ইমানের দুর্বলতা পারছেন না তাহলে আপনার জন্য উত্তম এবাদত যা দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে কাল কিয়ামতে তা হচ্ছে এই সলাতুদ্দোহা চাষতের নামাজ চাষের নামাজ সর্বনিম্ন দুই রাকাত আর সর্ব ঊর্ধ্বে একদল ওলামা বলছেন বারো রাকাত বারো রাকাত পর্যন্ত প্রমাণ আছে হাদিস আসবে আপনাদের সামনে আর এমাম আহমদ রহমতুল্লাহ আলাই বেশ কিছু আলমারা এরকম বলেছেন যে সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত আর সর্ব ঊর্ধ্ব হচ্ছে আট রাকাত মক্কা বিজয়ের সময় নবী ইসলাম যে আট রাগাত পড়েছিলেন ওখানেই তারা ক্ষান্ত হয়েছে হতে পারে বারো রাকাতের হাদিস তাদের কাছে পৌঁছেনি আল্লাহ আলম অথবা বারো রাকাতটাকে তারা ধরেছেন যে এটা দোহা নয় এটা হচ্ছে রাত্রের কাজা দিনে জোহরের আগে আগে বারো রাকাত পড়ে নেবে ওই লোকেরা যাদের রাত্রে তাহাজুদ ছুটে গেছে একটা হাদিস রয়েছে একটা হাদিস রয়েছে আপনাদেরকে হাদিসটা এখানে শুনিয়ে দিই মুসলিম সহি মুসলিমে হাদিস রয়েছে আয়সারদি আল্লাহ আনহা থেকে তিনি বলছেন কানা রসুল্লাহ সাল্লাম ইউসাল্লিমিনাল্লাই রসুল্লাহাম যেই দিন রাতে নামাজ পড়তে পারতেন না মানে তাহাজুদ পড়তে পারতেন না মানাহ মিনজালেকা নৌমো আও গালাবাতু আইনাহু হয়তো নিদ্রার কারণে অথবা যেকোনো কারণে হোক সাল্লামিনা নাহারে ইসনাতাই আশারা তারা কাতান দিনে তিনি বারো রাকাত পড়ে নিতেন দিনে তিনি বারো রাকাত পড়ে নিতেন রসুল্লাহামের আমল তো এই হাদিস সেই মুসলিমের হাদিস এই হাদিস কি প্রমাণ করে যে রাত্রে তাহাজুদ আপনার এগারো রাকাত ছিল হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আর অধিকাংশ সময় নবী জন এগারোটি পড়েছেন কম বেশি পড়েছেন সেটা এর আগে আলোচনা হয়েছে বিস্তারিত এগারো পড়তে পারলেন না রাত্রে ছুটে গেল যে কোনো কারণে শরীর অসুস্থ ছিল বা যে কোনো কারণেই হোক না কেন পারলেন না দিনে আপনি কি করবেন জোহরের আগে আগে সকালবেলা সূর্য ওঠার পর থেকে জোহর পর্যন্ত বারো রাখাত নামাজ পড়ে নেবেন এখন এই বারো রাখাত নামাজটা কোন নামাজ অলমাইকের আমরা দুই ভাগে বিভক্ত হয়েছেন মত পেশ করতে গিয়ে একদল বলছেন এটা হচ্ছে সলাতুদ্দোহা যারা সলাতুদ্দোহা বলেছেন এই বারো রাখাতকে রাতের নামাজের ঘাটতি পূরণ কাজা নয় তাদের কাছে কি এটা ঘাটতি পূরণ রাতে আপনার নেকি কমে গেছে ব্যালেন্স কমে গেছে তাজুদ পড়তে পারেননি ব্যালেন্সটা আপনি পুরা করেন কথা বুঝলেন তাহলে এটা হচ্ছে ঘাটতি পূরণ আর এটা হচ্ছে সলাতুদ্দোহা চাস্তের নামাজ আর একদল বলছেন না এটা হচ্ছে রাত্রে তাহাজুদের কাজা আর কাজা করতে গিয়ে বেজোড় আর পড়া যাবে না বেজোড় করলে এক বিজোড় হলে আর মাগরেবের বেজোড় দিয়ে জোড় আবার হয়ে যাবে দিনের নামাজ সুতরাং ওইটা চলবে না সুতরাং দিনে এখন কি করতে হবে জোড়া পড়ে এগারো কে বারো করে নিতে হবে তাহলে এই নামাজটা তাদের কাছে কোন নামাজ রাতের তাহাজুদের কাজা ঘাটতি পূরণ না এটা হচ্ছে কাজা এটা সলাতুদ্দোহা না এটা হচ্ছে রাতের নামাজের কাজা এই দুটি মত রয়েছে আল্লাহ আলম তবে অধিকাংশ কোরআন সন্ন্যান অনুসারী আলমারা বলছেন যে এটা সলাতুদ্দোহাই সলাতুদ্দোহা তা দিয়ে ঘাটতি পূরণ কাজা নয় চলে গেছে চলে গেছে নামাজ ছুটে গেছে এখন আপনি ঘাটতি পূরণ করেন আয়সালাদি আল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলছেন কানা রসুল্লাহাম ইসাল্লি দোহা আর বান রসুল্লাহাম দোহা চাষের নামাজ পড়তেন চার রাখাত ওয়াজিদ মাসা আল্লাহ আর যতটা আল্লাহ চাইতেন মাঝে মধ্যে বেশিও করতেন চার তো পড়তেন ছয় আটও বেশিও করতেন রহ মুসলিম হাদিসটি সহি মুসলিমের ওয়ালাহু আনহা আর সহি মুসলিমে রয়েছে আয়সারদি আল্লাহ তালানা থেকে বর্ণিত আন্নাহা সোয়েলা তাকে জিজ্ঞাসা করা হয় হালকানা রাসুল্লাহ দোহা রাসুল্লাহাম কি চাস্তের নামাজ পড়তেন সলাতুদ্দোহা পড়তেন কালা তিনি বললেন লা নবিসাল্লাম সালাত উদ্দোহা নিয়মিত পড়তেন না প্রতিদিন এইরকম পড়তেন না ইল্লাহি তবে যখন তিনি তার সফর থেকে আসতেন মাগিব গায়েব হওয়া থেকে বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন মানে বিদেশে থাকতেন সফরে থাকতেন জেহাদের সফর হোক আর হজমরার সফর হোক সফরে থাকতেন সফর থেকে বাড়ি যেই দিন পৌঁছিতেন সেই দিন চাষতেন নামাজ সালাতুদ্দোহা পড়তেন তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নবী সাল্লা সাল্লাম কন্টিনিউ সলাত দোহা পড়তেন না বরং মাঝে মধ্যে আর মাঝে মধ্যে মানে সফর থেকে আসলে বিশেষ করে যেদিন এল ওই দিনটা পড়তেন ওয়ালাহু আনহা আর সেই মুসলিমে রয়েছে মা সারদি আল্লাহ তালানা থেকে আরেকটি হাদিস মা রাই তো রসুল আল্লাহ কাত্ত সুভাত দোহা আমি দেখিনি রসুল্লাহামকে কখনো সলাতুদ্দোহা চাস্তের নামাজ পড়তে ওয়া তবে আমি এই সলাতুদ্দোহা পড়ি আমি সলাতুদ্দোহা পড়ি কেমন কথা হইল যে রাসুল্লাহামকে আমি সালাতুদ্দোহা পড়তে দেখিনি তবে আমি পড়ি তবে বিদাত করেন নাকি হ্যাঁ না কখনো না পড়তে দেখিনি আমি পড়ি তার মানে এর ব্যাখ্যাই ভাষ্যকারগণ বলছেন যে আমি নিয়মিত পড়তে দেখিনি যে প্রতিদিন পড়বেন এইরকম পড়তে দেখিনি যেই দিনে আমার পালা হয়তো পড়ছেন এইরকম না কখনো কখনো তিনি পড়েছেন তাহলে আগের হাদিস সমন্বয় হয়ে গেল সফর থেকে আসলে পড়তেন আমি পড়তে দেখিনি মানে দায়মান সবসময় আমি পড়তে দেখিনি তবে আমি পড়ি মানে আমি সবসময় অথবা অধিকাংশ সময় পড়ি ও ইন্নিলা ওসাব্য হওয়া আর আমি সলাতুদ্দোহা পড়ি এই তিনটি হাদিস ছিল আমাদের সামনে সলাতুদ্দোহা বা চাস্তের নামাজ সম্পর্কে যে হাদিসগুলি প্রমাণ করে যে এই নামাজ হচ্ছে সোননাথ এই হাদিস সহি মুসলিমে রয়েছে সহি মুসলিম মুসলিমে আর একটি হাদিস রয়েছে আমার অন্তরঙ্গ বন্ধু রসুল্লাহ আমাকে তিনটি উপদেশ দিয়েছেন গত সপ্তাহে বলেছিলাম এই বিষয়টি না তিনটি উপদেশ আমাকে বিশেষ করে দিয়েছেন সিয়াম ও সালাসা তাইয়ামিন মিনকুল্ল সার প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখো তিনটি করে রোজা মানে কোন কোন দিনে তেরো চোদ্দ পনেরো চাঁদের তারিখের এটা সবচেয়ে উত্তম কিন্তু কেউ কাজবশত যদি এই তিনটি দিনে না রাখতে পারে যে কোনো দিনে রাখতে পারে সোমবার বৃহস্পতিবার আর এক সোমবার অথবা বৃহস্পতিবার সোমবার আর এক বৃহস্পতিবার অসুবিধা নেই মাসের শুরুতে মাঝখানে শেষখানে সব জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে তিনটি রোজা যদি শুধু রাখে তাহলে এই আমি বীজ রাখলে ভালো মানে তেরো চোদ্দ পনেরো তারিখ আরবি মাসের বা চাঁদের মাসে ওরাকাতাই দোহা আর চাস্তের নামাজ আমাকে রসুল্লাহ পড়ার উপদেশ দিয়েছেন আন উ তেরা কাবলান আনাম আর ঘুমাবার আগে যাতে করে আমি বেতরটা পড়ে নি এই তৃতীয় উপদেশ দিয়েছেন কারণ আবু হরজি আল্লাহ দুর্বল মানুষ ছিলেন উঠতে পারবে কি পারবে না তো তুমি বেতরটা পড়ে শুয়ে যা আর যেহেতু বেতর পড়ে নিলে হয়তো যুদ্ধ পড়তে পারবে না সুতরাং হ্যাঁ তুমি কি করিও ঘাটতি পূরণ করার জন্য সোলাতুদ্দোহা আস্তের নামাজ পড়িয়া এই হাদিসগুলি প্রমাণ করে যে সলাতুদ্দোহা আছে আর এ হাদিসে জানলাম চার রাকাতের কথা আর আর একটি হাদিস যেটা পড়লেন যাতে বললাম যে বারো রাকাতের কথা রয়েছে সেটা যদি সলাতুদ্দোহা হয় তাহলে বারো রাকাতে জানলাম এছাড়া আরো হাদিস রয়েছে যে হাদিসগুলি পড়ি আর তারপরে ইনশা আল্লাহ তালা জানবেন যে কত রাকাত সর্বনিম্ন আর কত রাকাত সর্ব ঊর্ধ্বে সহি মুসলিম আর একটি হাদিস রয়েছে আবুদার রাজি আল্লাহ থেকে যে হাদিসে বলা হয়েছে যে মানুষের প্রত্যেক অঙ্গের পক্ষ থেকে সাদকা হওয়া উচিত হ্যাঁ সাদকা হওয়া উচিত সুতরাং কুল্ল তসবি হাতিন সাদাকা প্রত্যেক তসবি সুবাহ আল্লাহ বলা সাদকা কল্লো তাহলিল হাতিন সাদকা লাহ বলা সাদকা কুল্লো তাহমিদ হাতিন সাদকা আলহামদুলিল্লাহ বলা সাদাকা তকবীর সাদাকা তারপরে বলছেন রাকাতান মিনাদ দোহা আর এই শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে জোর রয়েছে সবগুলির পক্ষ থেকে সাদকা করার জন্য যথেষ্ট হচ্ছে দুই রাকাত নামাজ পড়া যা দোহার সময় চাস্তের সময় পড়ে থাকে মানুষ মুসলিম যদি দুই রাকাত নামাজ পড়ে রাকাতান বলা হয়েছে হাদিসে দুই রাকাত নামাজ পড়ে এই দোহার সময় সকালবেলা তাহলে যেন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাদকা আদায় করে দিলাম তাহলে এই হাদিস দ্বারা কি জানলাম যে সর্বনিম্ন সলাত জোহা হচ্ছে দুই রাকাত চার রাকাতর হাদিস পেলাম বারো রাকাতর হাদিস পেলাম সলাত জোহার সময় সলাত সময় কখন এই মর্মে জাইদিন আরকাম রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে আন্না রসুল কাল রসুল্লাহ বলেছেন সলাতুল আউ্বিনা হিনা তার মাদুল ফেসাল সলাতুল আউয়াবিন আউয়াবিনদের নামাজ আউয়াবিন আউয়াব মানে হচ্ছে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে যারা ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দিকে ধাবিত যারা তাদের নামাজ হচ্ছে আউয়াবিনদের নামাজ হচ্ছে কোন সময় হিনা তার মাদুল ফেসাল যখন উটের বাচ্চাগুলির পা গরম হইতে লাগে মরুভূমির বালিতে রামাদায়ার মানে গরম হয়ে যাওয়া আর ফেসাল ফাসিলাতনের বহু বচন মানে উটের বাচ্চা তো উঁটের বাচ্চাকে বড় উঁটের তুলনায় হ্যাঁ তাপটা তাড়াতাড়ি লাগবে কারণ এখন কচি কাঁচা হয়ে আছে তো বলা হয়েছে উঁটের বাচ্চার পা যখন গরম হইতে লাগে মরুভূমিতে চড়তে চড়তে ওই সময়টা হচ্ছে সবচাইতে ভালো সময় কিসের জন্য সলাতোহা আদায়ের জন্য তো এটা কোন সময় মাগরেবের পরে নাকি সকালবেলা সূর্য ওঠার পর থেকে দুপুর এগারোটা সাড়ে এগারোটার আগে আগে এই সময়টায় সকাল থেকে শুরু করে সূর্য উঠার বিশ মিনিট পর থেকে শুরু করে লম্বা টাইম লম্বা টাইম যে কোন সময় এর মধ্যে আপনি পড়তে পারেন আর একটু যখন গরম শুরু হয়ে যাচ্ছে মানে নয়টা দশটা হয়ে যাচ্ছে এই সময়গুলিতে পড়েন তারও ভালো তাহলে এই হাদিসের আমল হয়ে গেল এই হাদিসটি সহি মুসলিমের হাদিস এই হাদিসটি হচ্ছে সহি মুসলিমের হাদিস কিন্তু হাফিজ হাজার রহমতুল্লাহ আলে এই হাদিস সম্পর্কে বলছে রাহুত্তির বিজি হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছে তিরমিজি খুঁজে এই হাদিস পাওয়া যায় না মক্তবা সামেলাতে খুঁজলাম তিরমিজিতে এই হাদিস নেই আর এই হাদিস সম্পর্কে ভাষ্যকারও এই কথাটি বলেছেন যে কামা আন্না আহাদাম মিনাল ওলামা ইলাম ইউজহি ইলা লাম ইয়াজুহু ইলা তিরমিজি গায়রুল হাফেজ হাফেজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি ছাড়া কেউ বলেননি যে এটা তিরমিজিতে আছে সোনান তিরমিজিতে আছে আর এমাম হাফিজ হাজারের অনুকরণ করে এমাম সানানি এমানের মহাদেশ সবুল সালাম যে বলগুল আরামের ভাষ্য তার লেখক আর এমাম শৌকানি তিনিও এমন দেশের বড় মহাদ্দেশ আলেম এই দুই আলেমই ইমাম হাফিজ নাহাজ রহমতুল্লাহ অনুকরণ করে বলেছেন হাদিসটা তিরমিজিতে আছে কিন্তু তিরমিজিতে এই হাদিস খুঁজে পাওয়া যায় না যে আওয়াবিনের নামাজ বা আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের পায়ে তাপ লাগা শুরু হয় আর ওই নামাজটার অপর নাম হচ্ছে সলাতুল দোহা ওই নামাজের দ্বিতীয় নাম কি প্রসিদ্ধ নাম সলাতুল দোহা অর্থাৎ চাস্তের নামাজ এই নামাজের তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইসরাক এই নামাজের তৃতীয় নাম হচ্ছে এশরাকের নামাজ এটাই হচ্ছে সঠিক এই মর্মে শাহিখ আব্দুল আজিম রহমতুল্লাহ আলিব প্রধান মুফতি বিগত সৌদি আরবের তাকে জিজ্ঞাসা করা হয় যে এশরাকের নামাজ আর দোহার নামাজ দুটো আলাদা পৃথক পৃথক নামাজ না একই নামাজ কারণ এশরাকের নামাজ সম্পর্কে হাদিস রয়েছে যে যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে মশাল্লায় বসে থাকলো আর সূর্য উঠে গেল তখন জিকির আজকার করতে থাকলো সূর্য উঠার পরে দুই রাখার নামাজ পড়ে দিল তার জন্য কি হয় হ্যাঁ সে কি পাবে হ্যাঁ জান্নাত হ্যাঁ অমরাতান ওয়াহাজাতান তাম্মাতান তাম্মাতান হজ উমরার পুরাপুরি সব পাবে ওখানে ইশরাকের নামাজের ফজিলত বলা হয়েছে এখন এখানে মনে হচ্ছে সূর্য ওঠার পরে পরে বিশ মিনিট পরে যে নামাজটা পড়বে ওইটাই মনে হয় ইশরাক আর যদি আটটা নয়টা দশটার দিকে পড়েন তাহলে হজুমরার সব পাবেন না হয়তো এরকম মনে হচ্ছে না আর ওইটা হয়তো এশরাকের নামাজ হবেন না না সূর্য উঠার পরে যে নামাজ সেটাই এশরাক সেটা হচ্ছে দোহা আর সেটাই হচ্ছে আউয়াবিনের নামাজ সালাতুল আউয়াবিন সেটা হচ্ছে আউয়াবিনের নামাজ আর ফার্সি মাসে সেটা হচ্ছে চাস্তের নামাজ সেটা হচ্ছে চাস্তের নামাজ এক নামাজের কয়েক নাম যেমন তারাবি নাম কেয়ামুল্লাহ কেয়াম রমজান সালাতুল্লাহ এই নামগুলি রয়েছে তাহাজুদ সবগুলি একটি নামাজের নাম ওই রকমই এটাও আরেক দল আছে যারা বলছে যে এশরাকের নামাজ আলাদা দুই রাকাত শুধু আর সালাত জোহাটা আলাদা জিনিস এশরাক সূর্য ওঠার বিশ মিনিট পরে যেটা পড়লেন বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেটা পড়লেন ওইটা হচ্ছে এশরাকের নামাজ আর আপনি একটু বিলম্ব করে একবারে লং টাইম আপনার জোহরের আগে যে কোনো সময় পড়লেন সর্বনিম্ন দুই দুই চার আট দশ বারো বারো পর্যন্ত এই এই নামাজের কোর্সে যে কোনোটা পড়লেন এটা হচ্ছে সালাতুদ্দোহা আল্লাহ আলম এই ইখতলাফ গুলি কেরামদের বড় বড় আলমদের রয়েছে সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না তবে আশা করা যায় যে ইশরাক আর দোহা একই নামাজ আল্লাহ ভালো জানেন এই নামাজটাকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে এখানে আরো ভুল সংশোধন করা জরুরি সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা আওয়াবিনের নামাজ আবার আলাদা নামাজকে বলে কোন নামাজকে বলে মাগরে বেশার মাঝখানে ছয় রাকাত নামাজ অথবা বিশ রাকাত দুটো হাদিস হচ্ছে দুটোই জাল জৈফ একটা জাল আর একটা জৈফ এই নামাজটা পড়ে আর এই নামাজের নাম তার নিজের পক্ষ থেকে মন গড়া নাম দিচ্ছে ওই হাদিসে কিন্তু আওয়াবিন শব্দ নেই জয়ীফ হাদিস প্রথম কথা দুর্বল সুতরাং সাব্যস্ত নাই আর ওই নামাজটাকে আওয়াবিন হাদিসে বলা হয়নি আওয়াবিন বলা হয়েছে সকালবেলার এই নামাজটাকে দোহার নামাজ ওই নামাজের নাম দিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা কি আওয়াবিনের নামাজ অথচ এই নামটাও ভুল নাম নাম নামাজ বিদাত মাগরে বেশার মাঝখানে কারণ হাদিস জয়ীফ আর নামটাও বিদাত কারণ এই নামাজের নাম আওয়াবিন নামাজ নয় আওয়াবিন নামাজ কোন নামাজের নাম সলাতুজোহা চাষের নামাজের নাম আউয়াবিনের নামাজ কেন বলা হইল এই নামকরণ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আউয়াবিন মানে আল্লাহ অভিমুখী বা আল্লাহর দিকে ধাবিত লোকেরা তাদের নামাজ এই জন্য বলা হলে আন্না আবু রাহালু কারণ এই লোকেরা সকালবেলা আল্লাহর আনুগত্যের দিকে আল্লাহর এবাদতের দিকে তারা ঝাঁপিয়ে পড়েছে যেই সময় দুনিয়ার অধিকাংশ লোকেরা ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত হ্যাঁ, কেউ ডিউটি নিয়ে ব্যস্ত ডিউটির মধ্যে অনেকে নামাজ পড়ার সময় পাবে তারপরে পড়বে না অনুমতি আছে তারপরে পড়বে না ব্যস্ত দুনিয়া নিয়ে পেট নিয়ে ব্যস্ত ওই সময় অল্প কিছু লোক আছে যারা আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে আর এই সময়টায় নামাজ পড়ছে দুনিয়ার ডিউটি কাজকর্মের সময়টাই অধিকাংশ লোক ব্যস্ত থাকে অল্প কিছু লোক আল্লাহ অভিমুখী হয় এই চাস্তের নামাজ পড়ে সলাতুল দোহা পড়ে এই জন্য এই নামাজের আরেকটি নাম হচ্ছে সলাতুল আউয়াবিন আল্লাহ অভিমুখীদের নামাজ এরা আল্লাহমুখী সেই জন্য এরা এই সময়টাই নিজের কাজের ব্যস্ততাতেও নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলছেন বলেছেন বলেছেন যে যেই ব্যক্তি দোহার নামাজ চাস্তের নামাজ পড়বে সিনতে আশা রাখাত বারো রাখাত হাদিস যদি সহি হইতো তাহলে তো খুব ভালোই হইতো বানাল্লাহ জান্না তার জন্য আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন কাসর তার জন্য একটি প্রাসাদ তৈরি করবে জান্নাতের প্রাসাদ হ্যাঁ রাজাদের আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যদি প্রাসাদ ভবন যেতে পান তো মনে করছেন কি যে ধন্য হইলাম হ্যাঁ আর জান্নাতের প্রাসাদের কথা রয়েছে এই ফজিলত সহি সনদে রয়েছে দিনে রাতে বারো রাখা সন্ন্যতে রাতে পড়লে ওই সন্ন্যত রাতে বা যদি নামাজের আগে পড়ে যে সন্ন্যতগুলি রয়েছে এই সন্ন্যতগুলি যদি পড়েন তাহলে তাতে আল্লাহ পাক স্পেশাল তাসের প্যালেস প্রাসাদ দান করবেন জান্নাতে এই হাদিসে বলা হয়েছে জান্নাত আল্লাহ একটা প্রাসাদ দেবেন রাহু তিরমিজি হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন কিন্তু হাদিসটাকে ইমাম তিরমিজি ওয়াস্তাগারাবাহ গরিব বলেছেন আর ইমাম তিরমিজি যদি শুধু গরিব বলেন তার মানে হচ্ছে হাদিসটা হচ্ছে আশ্চর্যজনক মানে সহি নাই জঈফ দুর্বল গরিবন মানে জয়ীফন ইমাম তিরমিজির টার্ম পরিভাষা হচ্ছে কোন হাদিস যদি তিনি গরিব বলেন তার মানে হচ্ছে জয়ীফ দুর্বল হাদিস এই জন্য ভাষ্যকার বলছেন আল হাদিস ও জয়ীফুন হাদিসটা হচ্ছে দুর্বল তবে এর কিছু সূত্র রয়েছে সবগুলি যদি দুর্বল হয় তাহলে তো এগুলি দিয়ে মানে ফজিলত সাব্যস্ত করা যাবে না যে জান্নাতে আল্লাহ স্পেশাল প্যালেস দেবেন কিনা কিন্তু বারো রাকাতের হাদিস ঠিক আছে কারণ অন্য জায়গায় বারো রাকাতের হাদিস এর আগে সহি মুসলিমের বললাম আবুদ্দারদার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে সেই হাদিসটা দেখেন যে হাদিসটা বলা হয়েছে <coughs> ত্রিবেজিতে আছে কালা রসুল্লাহাম মানসাল্লা দোহা যেই ব্যক্তি সলাতুর দোহা চাস্তের নামাজ দুই রাকাত পড়বে দুই রাকাত মিনাল গাফেলিন তাকে গাফেল মুসলিম লিখবেন না গাফেল আল্লাহ লিখবেন না গাফেলদের দলে সামিল করবেন না ওমানসাল্লাহ সিনতে আসা রাকাতান আর যেই ব্যক্তি বারো রাকাত নামাজ পড়বে সলাতুদ্দোহা বান আল্লাহ বাইতান ফিল জান্না জান্নাত আল্লাহ পাক তার জন্য স্পেশাল ঘর তৈরি করবে করে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل رسول الله صلى الله عليه وسلم بيتي فصلى الضحى ثمانية ركعات رواه ابن حبان في صحيحه আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়িতে একবার প্রবেশ করলেন ফাসাল্লা দোহা আর চাস্তের নামাজ পড়লেন সামানিয়া রাকাতিন আট রাকাত হাদিসটা ইবনে হেব্বানে রয়েছে ইবনে হেব্বানের যে কিতাব সহি ইবনে হেব্বান বলে প্রসিদ্ধ তাতে হাদিসটা রয়েছে হাদিসটা সহি না তাতে একজন বর্ণনাকারী রয়েছে যাকে কেউ কেউ দুর্বল বলেছেন ইতলাফ রয়েছে আল্লাহ আলম হাদিসটার অবশ্য বলছেন যে সনদ তো মুসলিমের শর্ত মোতাবেক কিন্তু তাতে মোতাল্লেব বিন আবদুল্লাহ বিন হান্তাব রয়েছে তাকে কেউ কেউ সেখানে নির্ভরযোগ্য বলেছেন কেউ দুর্বল বলেছেন আয়সারাজি আল্লাহ তালানা থেকে তিনি শুনেছেন কিনা আল্লাহ যদি না শুনে থাকেন তাহলে হাদিসটা মনকাতে বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন হলে জয়ীফ আল্লাহ আলম সলাতুল দোহা সম্পর্কে তাহলে এখন সবগুলি হাদিসকে মিলিয়ে দেখলে কি বোঝা গেল হ্যাঁ সলাতদোহা নবী করিম পড়েছেন কিন্তু সব সময় পড়েননি সুতরাং এই ক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে মতগুলি আপনাদের সামনে যদি সময় থাকে তো একটু পেশ করি আর তার মধ্যে সবচেয়ে ভালো যে কন্টিনিউ পড়বেন না সুন্নাতে রাতেবার মতো নিয়মিত আপনি পড়ে যাচ্ছেন কন্টিনিউ এরকম করবেন না মাঝে মধ্যে ছাড়বেন মাঝে মধ্যে পড়বেন তাহলে সঠিক সন্ন্যতের আমল হবে সহি মুসলিম আর সহি বখারিতে একটি হাদিস রয়েছে উম্মে হানি রাজি আল্লাহ আনহা থেকে নবী সাল্লামের চাচাতো বোন আলী রাজি আল্লাহ আপন বোন বলছেন যে নবী সাল্লাম ফি আমিল ফাতে সামানে রাকাতেন সুভাত দোহা মক্কা বিজয়ের বছর উম্মেহানির বাড়িতে রসুল্লাহ সাল্লাম গেলেন উম্মেহানি যেহেতু মক্কাতে থাকতেন আর ওখানে তিনি আট রাকাত নামাজ পড়েছিলেন সুভাত দোহা মানে সলাতুদ্দোহা সলাদকে সুভা মানে তসবি বলা হয়েছে তো তসবি বলে নামাজ উদ্দেশ্য করা যেমন সেজদা বলে নামাজ উদ্দেশ্য করা হয়েছে বিভিন্ন হাদিসে অথবা কোরআন আয়াতে তো এই হাদিসও প্রমাণ করলো বোখারি মুসলিমের যে আট রাখা তো সলাত আছে যা নবী সাল্লাম পড়েছেন মক্কা বিজয়ের দিন কিন্তু এই বিষয়েও একদল ওলমা বলছেন যে এটা সলাতুদ্দোহা ছিল না শুক্রানা নামাজ ছিল একদল বুঝেন শুক্রান নামাজ মক্কা বিজয় হয়েছে তাই আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করেছেন কিন্তু আলাদাভাবে বিভিন্ন জেহাদে নবী সাহেব শুক্রানা কোনো নামাজ পড়েনি শুক্রানা শেষদা করেছেন এই জন্য এতে সঠিক আল্লাহ আলম এটাই হতে পারে যে নবী সাল্লামের এই নামাজ ছিল উদ্দোহা যেমন উম্মেহানি রাজি আল্লাহ তালানা বুঝেছেন তিনি বুঝেছেন এটা ছিল সলাতুদ্দোহা জি ভাষ্যকার বলছেন যে এই যে বিভিন্ন হাদিসগুলি সলাতুদ্দোহা সম্পর্কে শুনলেন তাতে পরস্পর কোনো বিরোধ নেই রাকাত সংখ্যার ক্ষেত্রে বরং এতে সমন্বয় খুব সহজ যেমন দেখেছেন যেমন শুনেছেন তেমন বর্ণনা করেছেন আয়সারদি আল্লাহ যখন যেমন দেখেছেন তখন বর্ণনা করেছেন ওই ওই রকম অন্যান্য সাহাবিরা যখন যেমন দেখেছেন বর্ণনা করেছেন কখনো কখনো দুই পড়তেন ও আরবান কখনো চার পড়তেন ও সিত্তান কখনো ছয় পড়তেন ও সামানিয়ান কখনো আট পড়তেন ও ওখরা আশারা তারা কাতান কখনো কখনো বারো পড়েছেন ওয়ালা মুনাফাতা ওয়ালা তারুজ আলম এই এতগুলি হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই আর একটি অপরকে রহিত করে নেই বরং সবগুলি আমল জায়েজ রয়েছে সুতরাং যেটা যখন সুবিধা হয় আপনি ওইভাবে আদায় করতে পারবেন খোলাসা সারমর্ম বলে দি সেটা হচ্ছে যে সলাতোহার হাদিস অনেক রয়েছে এই হাদিসগুলি সম্পর্কে রহমতুল্লাহ এক জায়গায় বলতে গিয়ে বলেছেন যে এই হাদিসগুলি মোতাওয়াতের পর্যন্ত পৌঁছেছে অর্থের দিক থেকে তাওয়াতের মানবী যেটাকে বলা হয়েছে বলছেন যে কেউ যদি তাহাজুদ না পড়তে পারে তাহলে সে যদি কন্টিনিউ পড়ে পড়তে পারে তার জন্য মুস্তাহ তাহলে এটা এটা একটা মত জানলাম যে এই মতটাও বেশ কিছু আলামারা পেশ করেছেন যদি তাহাজুদ আপনি না পড়তে পারেন তাহলে নিয়মিত সালাতুদ্দোহা পড়েন কোনো অসুবিধা নেই আর তাহাজুদ পড়া যদি লোক হন তাহলে নিয়মিত পড়িয়েন না মাঝে মধ্যে গ্যাপ দেন লে আল্লাহ তাফুতু এবাদাতুন নাহার ওয়াল্লাইলে যাতে করে তাহাজুদ রাত্রেও পড়তে পারলেন না আর দিনেও পড়বেন না এরকম না হয় রাত্রে পারেননি দিনে কিছু করেন ও আম্মা মাল্লাহু সলাতুল্লাইল কিন্তু যে তাহাজুদ গুজার ফাইন্নাহু মিনাল আফজালে আইয়াগিব্বা বাফিহা তার জন্য উত্তম হচ্ছে যে সলাতুজোহা মাঝে মাঝে ছেড়ে দেবে কখনো পড়বে কখনো পড়বেন না রাত্রে যখন তাহাজুদ পড়েছেন দিনে কখনো সলাতুজোহা পড়েন কখনো পড়িয়েন না ওয়া আন্না আকাল্লাহ রাকাতান আর তার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই রাকাত ওয়া আকসার ওয়া ইসনাত আশা রাকাতান আর সর্ব ঊর্ধ্ব রাকাত হচ্ছে বারো রাকাত ওয়ান্না ওয়াক্তাহা মিন ইরতিফাই শামসি কিদা রুমহিন ইলা কোবাইলা জওয়াল আর এই সলাতুল জোহার সময় হচ্ছে সূর্য এক বর্ষা পরিমাণ উঠে যাওয়ার পর থেকে শুরু করে এলা কোবাইলা জওয়াল মাথার ওপর সূর্য আসার একটু পূর্ব সময় পর্যন্ত সূর্য গড়ার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপরে না এসে গড়তে না যাচ্ছে তার আগে পর্যন্ত তাহলে লম্বা সময় এর মধ্যে যে কোনো সময় এই সালাতুদ্দোহা পড়া যেতে পারে আল্লাহ আলম আর এই ক্ষেত্রে অলমাদের নানা মত রয়েছে সেই মতগুলি আমাদের সাধারণ মানুষদের জানার তেমন প্রয়োজন করে না আর সবগুলি খোলাসা সারমর্ম বলে দিলাম যে আপনি যদি তাহাজুদ পড়েন তাহলে মাঝে মধ্যে পড়বেন আর তাহাজ না পড়তে পারেন তাহলে কন্টিনিউ পড়তে পারেন আর আপনি সংখ্যার ক্ষেত্রে যখন যেমন সুবিধা হয় দুই থেকে শুরু করে বারো পর্যন্ত যে কোনোটাই পড়তে পারেন আপনি দুই চার ছয় আট দশ বারো সবগুলি পড়তে পারেন যদিও দশের হাদিস আসেনি এতগুলি হাদিসের মধ্যে দশের হাদিস আসেনি কিন্তু পড়তে পারেন আপনি আট বারো এগুলো পড়তে পারেন যেগুলি এসছে সেগুলির উপর আমল করেন এটি ভালো হবে আল্লাহ আলম সাল্লাহ মোহাম্মদ আলী ওসাহি আজমাই সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা আমাদের ভাই জিজ্ঞাসা করে সেভিংসে তিনি অ্যাকাউন্ট খুলেছেন তাতে পয়সা রেখেছেন অল্প পয়সা এসছে আর সার্ভিস চার্জ কেটেছে এই হচ্ছে তার কথা প্রথম কথা বলি সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজ নয় যদি ইসলামিক ব্যাংক সরিয়া ভিত্তিক থাকে কোনো দেশে কোন অবকাশ নেই যে আপনার ইসলামী ব্যাংক আছে আর সুদি ব্যাংকে আপনি টাকা রাখবেন এটা জায়জ নয় এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে যেসব দেশে সুদ মুক্ত ব্যাংক নেই যেমন ভারতের নেই কিন্তু পাকিস্তানে আছে বাংলাদেশে আছে তা বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের জন্য এটা ওজন না যে সুদী ব্যাংকে টাকা রাখবে তারা রাখতে পারবে না ভারতের লোক নিরুপায় তারপরেও বাঁচার চেষ্টা করবেন জমি জায়গায় কিনে রেখে দেন আপনি কাজে লাগান কিন্তু আপাতত রাখছেন সুদী ব্যাংকে সেটা আলাদা কথা সুদী ব্যাংকে যদি রাখেন তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট রাখেন যাতে সুদ না আসে কারেন্ট অ্যাকাউন্ট রাখেন সেভিংস এ রাখবেন অল্প কিছু আপনার হয়তো সুদ আসবে ইন্টারেস্ট আসবে তো সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা অভাবী দান করে দেন অসহায় মানুষ সমাজের তাদের মাঝে দান করে দেন মুসলিম হোক আর অমুসলিম হোক এইরকম ভাবে দান করে মুক্ত হওয়ার জন্য নেকির জন্য নয় কারণ হারাম পয়সা দিয়ে নেকি হয় না হারাম পয়সা দিয়ে আল্লাহর কুরবাত হয় না নৈকট্য লাভ হয় না সান্নিধ্য লাভ হয় না কখনো নেকির আশা করবে না যে সুদের টাকাটা দান করলাম তো একটা নেকি একটিও নেকি হবে না কিন্তু আল্লাহর আজাদ থেকে মুক্ত হইলেন আপনি এই জন্য মুক্ত হওয়ার জন্য বলছি এই শব্দটা অনেক সময় আমি বলি যে মুক্ত হওয়ার জন্য দান করবেন একই কি কিচ্ছু হবে না সুদের টাকা দিয়ে চুরি করা টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে হারাম ব্যবসার ইনকাম দিয়ে আপনি দান খায়রাত করবেন মসজিদ মাদ্রাসা করবেন আর বলবেন নেকি হবে একটিও নেকি হবে না তবে মুক্ত হবেন যতটা দান করলেন বোঝা হালকা হইল গোনার বোঝা হালকা হইল হ্যাঁ এই টাকাটা সুদের টাকাটা ওই সার্ভিস চার্জে দিতে পারবে কিনা এই ক্ষেত্রে দিতে হয়তো পারবে আল্লাহ আলাম কিন্তু সন্দেহ মুক্ত হওয়া ভালো হ্যাঁ তাকুয়ার ওপর একটা হচ্ছে স্তর হচ্ছে ওয়ারা মানে অধিক সতর্কতা অধিক পরেশগারী সন্দেহ মুক্ত হওয়া সন্দেহ মুক্ত হওয়া হচ্ছে যে আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলেছেন সেই জন্য সার্ভিস চার্জ কাটছে সুতরাং সার্ভিস চার্জটা আপনি দেন আর সুদের টাকা আপনার জন্য আপনার জন্য সুদের টাকাতে উপকৃত হওয়া যায় না সেজন্য সেই জন্য মুক্ত হওয়ার জন্য সেটা গরিবকে দান করে দেন ফজরের পরে উজু চলে যায় হাদিস আছে যে ব্যক্তি ফজর নামাজের পরে মোসাল্লায় বসে গেল আর আল্লাহ পাকে জিকির আজকার করতে থাকলো তাই না আছে এই একটা প্রশ্ন এর সাথে আমি আরো লাগিয়ে দিই কারণ আর একজন প্রশ্ন করতে পারে না এরকম যাতে আরো একসাথে দুটোর উত্তর হয়ে যায় ফজরের পরে আমাদের অনেকের কাজকর্ম থাকে কারো বাচ্চাদের মাদ্রাসা পৌঁছাইতে হবে কারো ডিউটি যেতে হবে কারো একটু নাস্তাবানি করে রেডি হতে হবে ডিউটির জন্য ওই সব কাজকাম করলেন সূর্য ওঠা পর্যন্ত মশাল্লে বসে থাকতে পারলেন না আর তারপরে বা মহিলারা ধরেন না বাচ্চাদের জন্য কাজ কাম করছে সংসারে কাজ করছে মশালে বসে থাকতে পারলো না ফজর নামাজ পড়ে আর তারপরে যেমন সূর্য উঠে গেল বিশ মিনিট পরে সলাতুদ্দোয়া পড়লো তাহলে কি হজমরা পুরোপুরি নাকি পাবে না ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ পাবে আল্লাহ পাকের কাছে এরকমই আমরা কল্যাণের আশা করি পাবে ইনশাআল্লাহ তবে যেই ব্যক্তি ফ্রি আছে তার জন্য উচিত হবে হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করা বসে থাকেন মশাল্লাই বা উজু চেষ্টা করেন বসে থাকার আর জিকির আজগার করতে থাকেন সুন্নতি জিকির আজগার বিদাতি জিকির আজগার করে আবার আমল নষ্ট করিয়েন না সুন্নতি জিকির আজগার কর পূর্ণাঙ্গ জুমলা দিয়ে আল্লাহ আল্লাহ করবেন না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না হু হা করবেন না হ্যাঁ কুকুর শিয়ালের মতো বরং কথাটা একটু শক্ত লাগলো নাকি হু তো আমাদের দেশে সন্ধ্যাবেলা কুকুর শিয়াল করে এই জন্য বললাম আর কি হ্যাঁ তো হু হা করে জিকির হয় না জিকির হয় সুবহান আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাহ সুবান আল্লাহ আর হু হা হু হা হু হা এইসব জিকির তো এইসব জিকির তো মাগরে পরে শোনা যায় আমাদের এলাকায় বন জঙ্গল থেকে ফতুয়াবাজি করলে তো হবে না একটি দলিল চাই যে হু হার জিকির ইসলাম আছে একটি দলিল চাই আমি একটা ছাড়া দুটো দলিলই চাই না আমার তরিকা হচ্ছে একটা আয়াত অথবা একটা হাদিস দেন যথেষ্ট আমার জন্য আমার আমল করার জন্য এবাদত সংশোধনের জন্য আমার আকিদার চেঞ্জের জন্য যথেষ্ট একটা রাসুল উল্লাহামের ফরমান যে রাসুল উল্লাহাম থেকে সহি সমাধে বর্ণিত যে হু হার জিকির করেছেন নবীলাম ছয় লতিফার জিকির করেছেন দেন একটা হাদিস একটা হাদিস শুধু আর বানাওয়ার জিকির করে আমল বরবাদ করিয়েন না আল্লাহর অস্তে নবী সাল যেমন জিকির করেছেন সাহাবাহিক যেমন জিকির আজকার তেমন জিকির আজকার সকালবেলার জিকির সন্ধ্যাবেলার জিকির নামাজের পরের জিকির আজকার শোয়ার আগে জিকির ঘুম থেকে উঠে জিকির বাথরুমে যাওয়ার জিকির বাথরুম থেকে বেরিয়ে জিকির গাড়িতে চড়া জিকির বাড়িতে ঢোকার জিকির বাড়ি থেকে বের হওয়ার জিকির এই জিকিরটি করতে পারলে তো আগের এলাকা সিরা সবচেয়ে বেশি আল্লাহর জিকিরকারী হয়ে যাবেন বলছেন যেই ব্যক্তি এই গুলি যে খুব তাড়াতাড়ি বললাম যেই ব্যক্তি মেনটেন করতে পারবে দৈনিক সেই ব্যক্তি রাতের আল্লাহ কাসির মধ্যে সামিল হয়ে যাবে সবচেয়ে বেশি আল্লাহর জিকিরকারী এই যে আয়াতে ফজিলত বলেছেন যে আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার তৈরি করেছে তাদের দলে সামিল হইতে পারবে এতটা যথেষ্ট হলো না নবীর আদর্শ এতটাই যথেষ্ট আমাদের জন্য আমরা এইটুকু পারি না এতদিন ধরে পঞ্চাশ বছর বয়স চেষ্টা করে আমি যতটা বললাম এতটা আমি করতে পারি না আল্লাহ পাক যেন তৌফিক দান করে এতটুকু করেন সকালে সবগুলি জিকির পড়েন সন্ধ্যাবেলা সবগুলি জিকির পড়েন নামাজের পরে সবগুলি জিকির পড়েন হ্যাঁ তারপরে আপনার ঘুমের আগে সবগুলি জিকির পড়েন ঘুম থেকে উঠে নিয়মিত জিকির পড়েন বাথরুমে ঢোকা কখনো ছাড়িয়েন না ওই জিকির বাথরুম থেকে বেরিয়ে কখনো ছাড়িয়েন না বাড়িতে ঢুকতে বিসমিল্লা কখনো ছাড়িয়েন না আর তারপরে বাড়িতে ঢুকার সময় আল্লাহ কখনো ছাড়িয়েন না বলেন তো কেউ আছেন এরকম এই জিকির আজগার গুলি করার তৌফিক হয় না সুন্নতি জিকির বাড়ি থেকে জনবের তখন শয়তান হা হা করে ফেল ফেল করে তাকায় আর বলে যে কি করবি একে নিয়ে দে পারবি না তো এ তো দুয়া পড়ে ফেলেছে এ তো এমন সুরক্ষিত হয়েছে যে একে আর পারবি না কিছু করতে এর পিছে লেগে লাভ নেই একে গুমরাও করতে পারবি না আর এর ক্ষতিও করতে পারবি না কত বড় ফায়দার জিকির এই জিকির গুলো সুন্নতর অনুসারীদেরও করা তৌফিক হয় না আর যারা বিদাতি জিকির করে তাদেরও তৌফিক হয় না আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস মোতাবেক জিকির আজগার করা তৌফিক দান করে এই জিকির আজগার গুলি করেন সলাতুল আউআবিন যে কেউ পড়ছে চর্ম নাই কেন কাবা শরীফের এমামও যদি বলে চর্ম নাই কোন ক্ষেত্রের মক্কার ক্ষেত্রের এমাম সাহেব যদি বলেন যে আউআবিনের নামাজ মাগরে বেশার মাঝখানে আছে তবুও বেদাত শুনে রাখেন ভালো করে আমাদের শরীয়ত আলেম হুজুরের কাছ থেকে নেওয়া হয় না রসুর উল্লাহামের কাছ থেকে নেওয়া হয় কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয় ওহি থেকে নেওয়া হয় ওহির কথা বললাম সলাতুল আউয়াবিন কখন যখন রোদ্রের তাপ থাকে বালি গরম হয়ে যায় হ্যাঁ উটের বাচ্চার পায়ে গরম লাগে তখন আউয়াবিনদের নামাজ মাগরে এসার মাঝখানের নামাজের হাদিস শহীদ নয় মহাদিসেনদের নিকটে সুতরাং এই নামাজ বিদাত এই নামাজ হচ্ছে বিদাত আর কি চান কোন তো নাজেলা যখন মুসলিমদের উপর বালা মুসিবত আসবে তখন পড়বেন আজকাল প্রায় বালা মুসিবত থাকছে সুতরাং মাঝে মধ্যে পড়তে পারে যখন বিশেষ করে বলা মুসিবত বিপদ আপদ বেড়ে যাবে সিরিয়ায় জুলম অত্যাচার চলছে ফিলিস্তিনে মুসলিমদের উপর ইহুদিদের পক্ষ থেকে জুলম অত্যাচার চলছে আর এরকম বিভিন্ন দেশে জুলম অত্যাচার চলছে আর তো এগুলোর জন্য কোনোতে নাজালা করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার দেশে আপনার গ্রামে সেখানে ওইরকম বালা মুসিবত বিপদ আপদ আছে আর জানমাল নিরাপদ নয় যে কারো হাত থেকে হোক না কেন যারা বাইরে ফেতনা ফাসাদ সৃষ্টি করেছে তাদের জুলমের আশঙ্কা থাক অথবা যারা প্রশাসনের ক্ষমতায় রয়েছে তাদের পক্ষ থেকে জুলমের আশঙ্কা থাক যেই রকমই হোক না কেন আপনি যদি মনে করেন তাহলে আপনি জরুরি নয় যে জামাত করে আপনাকে কোনোতে নাজালা করতে আপনি নিজে কোনোতে নাজালা করতে পারেন না আপনি রাত্রে যদি নামাজ পড়ে কোনোতে নাজালা মানে আপনি মমিনদের জন্য দোয়া করবেন জালেমদের জন্য বদ্ধ করবেন মমিনদের জন্য দোয়া করবেন কাফেদের জন্য বদ্ধ করবেন এটা হচ্ছে কোনোতে নাজেলা জি ফজর নামাজে করা যেতে পারে প্রয়োজনে মাগরীবের সাথেও করা যেতে পারে এর বেশি যদি প্রয়োজন হয়ে যায় আরো তাহলে জোহর আসর করা যেতে পারে যা যেই সুন্নতের উপর আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমল আছে মাঝে মধ্যে যখন বালা মুসিবত বেড়ে যায় মুসলিম উম্মাতের ওপর তখন এখানে এই দোয়াগুলি হয়ে থাকে বিশেষ করে ফজরতে এখনো শুনতে থাকেন আপনারা ওস্তাদকেও যদি ভালো কথা শেখানো হয় তো নিতে হবে নিতে হবে না আরে আবু হরেরা কে শয়তান যে চোর ধরা পড়লো আয়াতুল কুরসির ফজিলত শিখেছে আবু হারিকে কথা বলেছে যে ঠিক আমাকে শিখাইতেছি চোর বলেছেন হাদিস চোর তুই আমাকে আয়তন করেছিস ফজিলত এসছিস বলেছেন নাকি না এই ফজিলত যখন শিখালি ঠিক আছে তোকে ছেড়েই দিলাম যা মাফ করে দিলাম ছাড়লো না ছাড়লো না তাহলে তাহলে বুঝা গেল যে যে কোন একটা ক্লিনার যদি আমাকে ভালো কথা বলে আমার জন্য না আপনার জন্য না আমার জন্য না অফরজ ভালো কথা বলছে অসুবিধাটা কি আমার রাস্তাতে কোনো গোল দেখেছে বা আমার ওপর তার কোন রিমার্কস হয়েছে আর সে যদি আমার সংশোধন করে জাজাউল্লাহ খায়রান ভালো কাজ করেছে মন্দ কি করেছে তার কাছ থেকে আমার নিতে কোন আইব রয়েছে কোন আইব নাই ভালো কথা নিচ্ছি ভালো কথা নিচ্ছি মানে আল্লাহর কাছ থেকে নিচ্ছি রসুলের কাছ থেকে নিচ্ছি ওর মাধ্যম দিয়ে আমার কাছে আসলো আমার হয়তো স্মরণে ছিল না অথবা আমি ভুল করেছি হইতে পারে যে ব্যক্তি লাই রাহিল্লাহ বলবে সে জান্নাতে যাবে ওর সাথে দুটো শর্ত হাদিসে রয়েছে এই মর্মে যতগুলি হাদিস রয়েছে প্রায় হাদিসগুলিতে এই দুটো শর্ত রয়েছে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে যে সন্তুষ্টি কামনা করে সে আধা নামাজি হইতে পারে না এক রাখাত নামাজ ছাড়তে পারে না আল্লাহকে রাজি করতে চায় লাইল্লাহ দিয়ে আর ইসলামের মুখ্য পিলারটাই তার নামাজটাই নেই রমজানের রোজাই রাখে না ফরোজ অজিম আদায় করে না কবিরা থেকে বাঁচে না হইতে পারে সুতরাং লাইল্লাহ লাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা তার দাবি তার অর্থ তার শর্ত এগুলি বিস্তারিত এর আগে আলোচনা হয়েছে আমাদের এই ভাই নতুন এসছেন তো সেই জন্য বা ওই আলোচনাগুলি আমাদের সিডিতে আছে শুনে নেবেন রেকর্ড হয়ে আছে আর আর একটা আর একটা শর্ত রয়েছে খালে সামিন কালবি যেই ব্যক্তি লাইয়াহিল্লাহ বলবে তার অন্তরের হলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আন্তরিকর সাথে অন্তর থেকে বলছেন যে আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই আর আল্লাহর এবাদত ফরজ প্রথম এবাদত নামাজটাই করবেন না আপনি মুসলিম জীবনে যেটা প্রথম এবাদত তৌহিদের পরেই নামাজ তৌহিদের বাস্তব প্রমাণ আর তারপরে প্রথম যে সওয়ালটা জিজ্ঞাসা আপনাকে কেমতের মাঠে হবে সে নামাজটা পুরা করলেন না নামাজটা পুরা করে দেন শিরিক থেকে মুক্ত হয়ে যান তাহলে সাজা শাস্তি পেলেও পাপের জন্য জান্নাতের আশা করা যেতে পারে বুঝছেন না ইমান ভঙ্গ করেননি বড় শিরিক করেননি আর নামাজ পড়ে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দিয়েছেন তাহলে সাজা শাস্তি কবরে দুনিয়াতে আর আখেরাতে হইলেও জান্নাত পাওয়া যাবে এটা ঠিক আছে কিন্তু লাইহাল্লাহ পড়া মুসলমান জন্মসূত্রে মুসলমান আর নামাজ নেই তার কাছে ইসলামের প্রমাণ নেই শিরিক করে নিজের ইমানকে নিজেই সে ধুলিস্বাদ করে সুতরাং তাদের ইমান দাবি তাদের জন্মসূত্রে মুসলিম হওয়া কোনো কাজে আসবে না বেনামাজের জন্মসূত্রে মুসলিম হওয়া কোনো কাজে আসবে না যারা শিরিক করে নিজের ইমান ভঙ্গ করে ইমান নষ্ট করে তাদের জন্মসূত্রে মুসলিম হওয়া কাজে আসবে না এরা হলো মুরজিয়া এরা হলো মুরজিয়া যারা বড় আশা রাখে যে কলমা দিয়ে জান্নাত চলে যাবে কলমা দিয়ে জান্নাত শুধু যাওয়া যাবে না কলমার বাস্তবায়ন হইতে হবে পাঁচ অত্ত নামাজের মাধ্যমে কলমাকে সেভ করতে হবে শির্ক মুক্ত হয়ে কলমাকে সেভ করতে হবে দশ হাজার ইয়ালের বান্ডিল কফিলের কাছ থেকে নিলেন আর ছেঁড়া পকেটে রেখে দিল লাভ হবে কোনো লাভ হবে না হ্যাঁ ওই রকম ছেঁড়া পকেট থেকে কখন পড়ে যাবে তো ওই রকমে যারা শিরিক করে যারা নামাজ পড়েন না ওই রকমই ওদের লাহ ওই রকমই অনেক মূল্যবান লাহ কিন্তু ছিঁড়া পকেট ছিঁড়া ইমান নেই তাদের ইমানকে নিজেরাই নষ্ট করেছে কথা লম্বা হয়ে যাচ্ছে আর সময় বেশি হয়ে যাচ্ছে আর বিরক্ত করবো না সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহিমাইন সুবাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ